আমাদের কাফেলা সন্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাধার পাহার করে চুরমার আমাদের কাফেলা সন্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাধার পাহার করে চুরমার তাই শপথের সঙ্গীরা গিয়ে চলো হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো শপথের সঙ্গীরা এগিয়ে চলো হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো এক আল্লাহর কাছে ছাড়ায় কাফেলা কারো কাছে নত হয় না হতে পারে না জেল মার নির্যাতনে কাফেলার পথ চলা থেমে থাকে না কখনো রবে না আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার সম্মুখে যত বাধাই আসুক সব মারিয়ে যাবে কাফেলা শহীদের এই মিছিলে শক্তি দেবে আল্লাহ তালা সন্মুখে যত বাধাই আসুক সব মারিয়ে যাবে কাফেলা শহীদের এই মিছিলে শক্তি দেবে আল্লাহ তালা আরো সেরো শক্তি বুকে নেই কোনো ভয় কোনো দিকে আরো সেরো শক্তি বুকে নেই কোনো ভয় কোনো দিকে হেরার পথে তাই এগিয়ে চলো আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার তাই শপথের সঙ্গীরা গিয়ে চলো হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো শপথের সঙ্গীরা গিয়ে চলো হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো এক আল্লাহর কাছে ছাড়ায় কাফেলা কারো কাছে নত হয় না হতে পারে না জেল জুলমার নির্যাতনে কাফেলার পথ চলাতে মে থাকে না কখনো রবে না আমাদের কাফেলা সন্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার ওই দেখো অমানি সারাতে হে সাদে এসে ডেকে গেল আসবে সকাল আসবে আলো ওই দেখো অমানি সারাতে সুবহে সাদিক এসে ডেকে গেল আধারের এই রাত্রিতে আসবে সকাল আসবে আলো হতাশারো চাদর খুলে দীপ্ত পায়ে তাই দলে দলে হতাশারো চাদর খুলে দীপ্ত পায়ে তাই দলে দলে মুক্তির মঞ্জিলে এগিয়ে চলো আমাদের কাফেলা সন্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার আমাদের কাফেলা সন্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার তাই শপথের সঙ্গীরা এগিয়ে চলো হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো শপথের সঙ্গীরা এগিয়ে চলো হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো এক আল্লাহর কাছে ছাড়ায় কাফেলা কারো কাছে নত হয় না হতে পারে না জেল জুলুমার নির্যাতনে কাফেলার পথ চলা থেমে থাকে না কখনো রবে না আমাদের কাফেলা সন্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমার আমাদের কাফেলা সন্মুখে ছুটে চলে দুর্বার মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমান মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমান মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমান